সম্মানিত উপস্থিতি সন্ত্রাস আর দস্যুতা এটা এখন সমাজের একটা নর্মাল বিষয় এটা চরম একটা বড় গুণা যে শাস্তির কথা আল্লাহ সুবাহ স্বয়ং কোরআনের সাত করেছেন এমন কোনো দেশ নাই এমন কোনো এলাকা নাই এমন কোনো মহল্লা নাই যেখানে সন্ত্রাস আর দস্যুতা নাই ঠিক কিনা কম আর বেশি কিন্তু সারা বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত সব জায়গায় এখন সন্ত্রাসী আর দস্যুতা চলছে পত্রপত্রিকাগুলো খুললে দেখা যায় খালি মারামারি আর কাটাকাটি ঠিক কিনা এখন দেখেন এই পত্রিকাগুলো খুলে দেখেন টিভি চ্যানেলগুলো দেখেন প্রত্যেক দিন একদল আরেক দলকে মারতেছে একদল রাস্তায় দাঁড়াতে পারে না হচ্ছে কিনা এরকম সম্মানিত উপস্থিতি এটা হলো সন্ত্রাস এটা হলো দস্যুতা এমন সন্ত্রাস এমন দস্যুতা পুলিশ কি দূরে পর্যন্ত পিটায় আছে কিনা এরকম পুলিশ ওসি কি দূরে পিটাইছে আর ওসি কি দূরে পিটানোর কারণে ওসি মামলা দিছে পরের দিন জামিন হয়ে গেছে জানেন এই ঘটনা যারা পত্রপত্রিকায় খোঁজ খবর রাখেন না তারা বলতে পারবেন এই গত রিসেন্টলি এটা খবর গত চার পাঁচ দিনের খবর পুলিশকে ধরে পিটাইছে ওসিকে পিটাইছে কত বড় সন্ত্রাস আর মামলা দিছে পরের দিন জামিন হয়ে যায় সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম এই যে সন্ত্রাসী এই যে দস্যুতা আবার অনেক পুলিশ সন্ত্রাস আছে আছে কি না আছে আমাদের দিকে একটা কথা বলে বেড়ায় দান খেয়ালায় বেড়ায় বেড়া বলতে ওই ভেড়া না আপনার যে প্রাচীর দেয় বেড়া আপনার বাঁশ দিয়ে বেড়া দেয় না এটা ধান খেয়ালায় আজকে হলো অবস্থা আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের তারা মানুষের জীবনের নিরাপত্তা দিবে দূরে থাক তারা মানুষের জাম কবচ করে এখন সবাই না অনেক ভালো ভালো পুলিশ অফিসার আছে অনেক দিনদার পরহেজগার আজকে আপনার গোলশান দুই থেকে আপনার ওই সৌদি আরবের এমবিসির সামনে থেকে আসতেছিলাম একজন পুলিশ আমাকে দেখে আসসালাম আলাইকুম ওনার মুখে আলহামদুলিল্লাহ সুন্নতিলে বাস দেখেই বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আরো তো দু তিনজন আছে কিন্তু দাঁড়িয়ে আছে ব্যবহার আলহামদুলিল্লাহ ভালো দেখি সালাম সালাম আলাইকুম আমি দেওয়ার আগে